নতুন সমাজ নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই সেই আদেগে সম্মিলিত হয়েছি সবাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই যে সমাজে মুক্তি সনদ মুক্তি সনদ আল যে সমাজে ধনী গরিব ধনী গরিব এক সমাজ যে সমাজে মুক্তি সনদ মুক্তি সনদ আল কোরআন সমাজ সেই সমাজে পথ দেখিয়ে সেই সমাজে পথ দেখিয়ে গেছেন মালিক ভাই নতুন সমাজ যায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় মধু মানে আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি মধু মানে আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি সেই সুদিনের স্বপ্ন দেখে সেই সুদিনের স্বপ্ন দেখে বিপ্লবী গান নতুন সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় কবুল করো কবুল করো এই স্বপ্ন দাও এগিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন হে কবুল করো কবুল করো এই স্বপ্ন দাও এগিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগ্নে কাজে যাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ সেই আবেগে সম্মিলিত হয়েছি সবাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায়